আমার রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়াইল রজিয়াল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলাম আপনি কি সিফিনের যুদ্ধে হাজির ছিলেন তিনি বললেন হ্যাঁ আমি সাহল ইবনু হুনাইফ রাজিয়াল্লাহ তাল্লাহকে বলতে শুনেছি তোমরা নিজ মতামতকে বিশুদ্ধ মনে করো না আমি নিজেকে আবু জন্দালের দিন দেখেছি আমি যদি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের আদেশ রদ করতে পারতাম তাহলে নিশ্চয়ই রদ করতাম আসলে আমরা যখনই কোনো ভয়ানক অবস্থায় আমাদের স্কন্ধে তলোয়ার তুলে নিয়েছি তখন তা আমাদের জন্য সহজ করে দেয়া হয়েছে এমনভাবে যা আমরা উপলব্ধি করেছি কিন্তু বর্তমান অবস্থা অন্যরূপ